الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে গত জুমায় আমরা রাসুল্লাহ সাল্লামের তিন প্রকার হকের কথা জেনেছিলাম রাসুল আসলাম যা বলেছেন তা মেনে চলতে হবে যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে গায়েবী বিষয়ে তিনি যা খবর দিয়েছেন সেই খবরগুলোকে সত্য জেনে সেই অনুপায় আমল করতে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে কিছু ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন যেগুলি সম্পর্কে আমাদের সজাগ হওয়া জরুরি আল্লাপাক বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া ইহুদি নাসারাগণ কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মকর্ম মেনে না চলো ইহুদি নাসারারা আমাদের প্রতি সন্তুষ্ট কখনোই হবে যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মচ্যুত হয়ে আদর্শচ্যুত হয়ে তাদের রীতিনীতি না মেনে নেই আল্লাপাক আমাদেরকে সুরায় ফাতেহার মধ্যে সুরায় ফাতেহার মধ্যে দুইটি অভিশপ্ত জাতি একটা হল ইয়াহুদি আর একটা হলো নাসারা একটা হল অভিশপ্ত আর পদভ্রষ্ট আলাইহিম আমাদেরকে সেরাতে মুস্তাকিমের সরল সোজা পথ দেখান তাদের পথ যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন তাদের পথ নয় যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন এবং যাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে অভিশপ্ত এবং পদ ভ্রষ্ট মকদুব বলা হয় অভিশপ্ত আর দলিন বলা হয় পদভ্রষ্ট মকদুব হল ইহুদিরা ইহুদিরা হল জ্ঞান পাপি ওরা আল্লাহ বিধান জানার পরেও সেগুলিকে গোপন করে এই কাতারের ভিতরে ওই সমস্ত জ্ঞান পাপি লোকেরা পড়বে যারা কোরআন হাদিস জেনে গোপন করে কোরআন হাদিস জানে দলীয় স্বার্থে মাঝাবি বাপদাদার তাকলিদের স্বার্থে সামাজিকতার স্বার্থে দুনিয়াবি স্বার্থে কোরআন হাদিসকে যারা গোপন করে ওরা এই মাকদুব শ্রেণীর অন্তর্ভুক্ত ইহুদির আলেমেরা তাওরা তিন ইঞ্জিল পড়ত কিন্তু জানত সবকিছু কিন্তু মানত না এ মর্মে ভুরি ভুরি প্রমাণ রয়েছে রসুলামের স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাজি আল্লাহ তালানহা বিন বিনতে হুয়াই বিন আখতাব রাজি আল্লাহ তালানহা যুদ্ধলব্ধ দাসী হিসাবে রসুল্লাহ সাল্লামের হাতে এসেছিলেন রসুলাম তাকে আজাদ করে দিয়ে উম্মাতুল মোমেনিনের মর্যাদা দিয়েছে সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাজি আল্লাহ তিনি বলছেন যে আল্লাহ নবীলাম যখন মদিনায় এলেন তখন আমার আব্বা আর চাষা দুইজন গেল একটু কমিয়ে দমে আমার আব্বা এবং চাষা দুইজন গেলেন নবীকে দেখার জন্য ইহুদিরা সবসময় আশা করত মক্কার মুশ্রিকদের বিরোধিতা করবে একজন শ্রেষ্ঠ নবী আসবেন আমাদের বংশ থেকে আর সেই শ্রেষ্ঠ নবীর নেতৃত্বে তোমাদেরকে সাইজ করব আমরা মক্কার মুশ্রিকদেরকে সবসময় কথা বলত ওয়াকানু ইয়াস্তাফতি হন তারা বিজয় কামনা করত সেই নবীর মাধ্যমে নবী সাল্লাম যখন এলেন বানি ইসমাইল থেকে তখন তাদের হিংসা শুরু হল তো হিংসা শুরু হওয়ার পরে এরা সেরেফ হিংসার কারণেই সঠিক পথটা তারা মেনে নিতে পারল না সাফিয়া বিনতে বিন আখতাব রাজি আল্লাহ তালানহা আল্লাহ নবীর স্ত্রী তিনি বলছেন যে আমার আব্বা এবং চাচা দুইজন নবাগত ন্যাবিকে দেখতে গেলেন যে নতুন নবী এসেছে চলো তো দেখি তাওরা তিন দিলে যার বিবরণ দেওয়া আছে সে বিবরণের সাথে মেলে কিনা দেখা করে এসে দুই ভাই বাড়িতে গল্প করছে মা সাফিয়া বলছেন আমি তখন ছোট আমি তখন অল্প বয়স কিন্তু আমি বাপ চাচার গল্প শুনতেছি দুই ভাই এক ভাই আর এক ভাইকে বলছে আহুয়া হুয়া ইনি কি তিনি যার কথা তাওরা তিন দিলে বলা হয়েছে তো বলে নাম হুয়া হুয়া ইনি তিনি যার বিবরণ তাওরা তিন জিলে দেওয়া তাওরা তিন জিলে শেষ নবীর বিবরণ যা দেওয়া হয়েছে তার দিবালকের মতো পরিষ্কার ইনি সেই শেষ নবী বলে শেষ নবী যদি হয়ে থাকে তাহলে আমরা তাকে মানি না কেন আমরা তার হাতে হাত রেখে ইসলাম কবুল করলেই তো হয়ে যায় ফামা বাকি আলানা আমাদের সমস্যা কোথায় তো বলে ফামা বাকিয়ালানা ইল্লাল হেক আমাদের শুধু হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছু বাকি রইল না আমরা হিংসার বশবর্তী হয়ে আমরা এই নবীকে মানতে পারছি না নবী কেন বাণী ইসরায়েলে না এসে বাণী ইসমাইলে কেন আসে যেহেতু আমাদের গোত্রে বাণী ইসরায়েলের নবী না এসে বাণী ইসমাইলে এসেছে অতএব আমরা এই নবীকে মানব না আল্লাপাক বলছেন ইয়ারিফুন আহু কেমা ইয়ারিফুন আবনা আহু নিজের বেটাকে যেমন বাপ ভালো করে চেনে মক্কার ওই মুশরেকেরা এবং ইহুদিন আসারারা নবীকে ওর চেয়ে বেশি চিনত ভালো করে জানতো যে ইনি নেবী এবং হকপন্থী এবং সত্য নবী হিংসার বশবর্তী হয়ে তারা জেনে শুনে সত্যকে গোপন করার কারণে তারা হল মাকজুব এলেম আছে আমল নাই বুখারি পড়িয়ে আমল করে না জানে যে এটা হাদিসে আছে কিন্তু গোপন রাখে দলীয় স্বার্থে নিজের টু পাইস ইনকামের স্বার্থে অথবা পেট পূজার স্বার্থে এই শ্রেণীর লোক এই মাকজুবদের অন্তর্ভুক্ত আর জল্লিন হল এলেম নাই কালাম নাই কিন্তু এবাদত আছে টুপি দাড়ি লম্বা পাগড়ি জামা কাপড় কেতা দুরুস্ত সারা দিন ভরে খালি এবাদতি করে দলিল আছে আর না আছে এবাদতের পক্ষে জানা আছে আর না জানা যেখানে পায় সেখানে সেজদা দেয় এটা ঢিবি পেলে ওখানেও সেজদা মারে সারাদিন ভরে খালি এবাদতই করে যা মনে ধরে তাই করতে থাকে এরা হলো জল লিন মাকজুব এবং জল্লিনের পথ অনুসরণ করতে আল্লাহ মানা করলেন এখানে দোয়া করার মানে হলো এই গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালাদ্দালিন এই পথে পরিচালনা করো না এটা আল্লাহর কাছে দোয়া করার মানে হলো আল্লাহ বলছেন বান্দা তুমি ওদের পথে চলো না একদিক দিয়ে আল্লাহর কাছে তৌফিক কামনা করা হচ্ছে আর দিক দিয়ে আল্লাহ বান্দাকে সতর্কতা জানিয়ে দিচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেন কিয়ামত তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একদল লোক ইহুদিনা সারার অনুসরণ না করবে ইহুদিনা সারারা যে মুসলমানদের দুশ্মন এরা যে মুসলিমদের ক্ষতিকারক সবসময় মুসলমানদের ক্ষতি করেছে এতে কোনো সন্দেহ নেই ইহুদিদেরকে আমরা গালিগালাজ করতে পারি বকতে পারি স্টেজ কাঁপানো তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারি কিন্তু আমার ভিতরে ইহুদিয়াত ঢুকে আছে আমার ভিতরে নাসরানিয়াত ঢুকে আছে কথা বলতে গেলেও ভয় লাগে আবার কালকে আর এক ভাই কাটিং করে বলে এই দেখো আমানুল্লাহ মাদানি বলছে আমার ভিতরে ইহুদিয়াত ঢুকে আছে আগে পরের কথা যদি কাটিং করে যদি এইভাবে বলে উনি নিজেই স্বীকার করছে আমার ভিতরে ইহুদিয়াত ঢুকে আমার ভিতরে আছে মানে আমাদের মুসলিম সমাজে ঢুকে আছে রসুল্লাহ সাল্লাহু আলহিসাল্লাম বলেন ততদিন পর্যন্ত দিন বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত আমার উম্মত টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবে খুব দ্রুত গতিতে বেলা ডুবার সাথে সাথে ইফতার করবে ততদিন দিন বিজয় থাকবে বেলা ডুবার পরে বিলম্ব করাটা ইহুদিদের খাসলত ইহুদিকে স্টেজ কামানো বক্তব্য দিয়ে ইফতারের টেবিলে বসে আমি ইহুদির সুন্নত আমল করছি টুপি যদি জরিপ করেন তাহলে দেখবেন যে কত লোকের মাথায় ইহুদি কাটিং এর টুপি আছে ইহুদিদের টুপি হলো মাথার উপরে থাকে মাথা ঢাকে না মাথার উপরে টিকলির পরে ছোট টুপি মাথার সে টুপি ছোট এটা হলো ইহুদিদের টুপির মানে বৈশিষ্ট্য আর মুসলমানদের টুপি হবে যে মাথার সাথে লেগে থাকবে আর মাথাটা ঢেকে ফেলবে মাথার সিংহভাগ ঢেকে ফেলবে এটা হলো মুসলিমদের টুপি আর ইহুদিদের টুপি মাথার টিকলির উপরে থাকবে অল্প জায়গা ঘিরে রাখবে মাথার অনেক অংশ বাইরে থাকবে এবার দেখেন টুপির সিলসিলা দেখেন বিশেষ করে আমাদের দেশে যারা লম্বা টুপি মাথায় দিয়ে বক্তৃতা করে তাদের অধিকাংশ টুপি কিন্তু মাথার উপরে থাকে মাথা পুরাপুরি ঢাকে না ইহুদিদের খাসলাতের ভিতরে তারা তাদের তাওরাত পড়ার সময় ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুঁকে ঝুঁকে তাওরাত পড়ে ইহুদিদের খাসলত আমাদের ভিতরে আছে আমরা জানি না বুঝতে পারি না আমাদের সারা বাংলাদেশে পাক ভারত মহাদেশে এই কি বলে যখন পড়তে বসি আমরা তার খুব না ঝুললে পড়াটা মনে হয় না ঝুলে ঝুলে তাওরাত পড়া আর ঝুলে ঝুলে আল্লাহর জিকির করা হলো তাদের কাজ এই যে যত লাফালাফির জিকির আছে সমস্ত লাফালাফির জিকির ইহুদি নাজারা থেকে আসছে পাশ্চাত্য গণতন্ত্র যে গণতন্ত্র হল মুসলিম জাতির সর্বনাশের মূল পাশ্চাত্য গণতন্ত্র এই ইহুদি নাচারা থেকে এসেছে মানে এত সহজ কথা যে সহজ কথাটা যদি মানুষ না বোঝে আর বুঝার মতো কিছু নেই মানে আপনার দলে লোক বেশি থাকলে ওটা ঠিক আর যেটাতে লোক কম ওটা বেঠিক এর নাম গণতন্ত্র গণতন্ত্রের অন্য পয়েন্ট আমি বাদ দিলাম মেজরিটি মাস্ট বি গ্রান্টেড লিল আকসারে হুকমুল কুল এটা হলো আরবিতে বলে মেজর ইংরেজিতে বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড সংখ্যাধিক্যই চূড়ান্ত সত্যের মাপকাঠি এটা হল গণতন্ত্র লীল আকসারে হুকমুল কুল অধিকাংশ মানুষের রায় অনুযায়ী ফায়সালা চূড়ান্ত না নবীর জমানায় অধিকাংশ মানুষ ভালো ছিল না এখন আছে না কিয়ামতের আগ পর্যন্ত আসবে ভালো মানুষ যেহেতু কোনোদিনও বেশি ছিল না খারাপের সংখ্যা যেহেতু চিরকালই বেশি কাজেই গণতন্ত্র যে চিরদিন খারাপ মানুষকেই নির্বাচিত করবে এটাই চূড়ান্ত কথা কিন্তু এই সহজ কথাটা আমরা না বুঝতে পারার কারণে এখন চলছে গণতন্ত্র হতে হতে একটি ইসলামী গণতন্ত্র হয়ে গেছে ইসলামী সিনেমা বের হয়েছে সেখানে নবী এবং রাসুলের ছবি দিয়ে নাটক তৈরি করা হচ্ছে ওমর এবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানুর পাট নিচ্ছে একজন নষ্ট চরিত্রহীন লম্পট মানে কি বলে ওটাকে নায়ক ওমর এবনুল খাত্তাবের স্ত্রী সেজে পাঠ করতেছে চরিত্রহীনা একজন দেহ ব্যবসায়ী মহিলা এক শ্রেণী আলেমুলামা বলছে এর মধ্যে ইসলামের কিছু শিকার আছে ইসলামী নাটক যখন ছিল না তখন কি ইসলামের শিকার হয়নি ইসলামী সিনেমা যখন ছিল না তখন কি ইসলাম শিখা হয়নি ইসলাম কি সিনেমা দেখে আমাকে শিখতে হবে ইসলাম কি নাটক দেখে আমাকে শিখতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানাদি মানুষ তো সংস্কৃতিতে বিশ্বাসী তাই ইসলামে একটা সংস্কৃতি থাকা চাই একটা কেরাত গজল বা একটা ইয়ের মাধ্যমে বিনোদনের মাধ্যমে মানুষ ইসলামী ভাবধারা পণ্য কিছু শিখল সেটা হতে পারে কিন্তু সেটারও তো একটা সীমাবদ্ধতা এবং সীমা রেখা আছে তাই তো মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর ডক্টর সালে আসুহাইমি তিনি একদিন খোদবায় বলেছিলেন ইউনিভার্সিটির মসজিদে বলছিলে একদিন এই ইসলামের নামে সিনেমা আসবে নাটক আসবে গান আসবে একদিন ইসলামী গণতন্ত্র আসবে একদিন ইসলামী মদ আসবে একদিন ইসলামী বেশাখানা চালু হবে কিভাবে চালু হবে কিভাবে মদ চালু হয় ইসলামী মদ কিভাবে চালু হয় ওই যে ফেকার কেতাবে লেখা আছে মাঝহাবি কেতাবে যদি হালাল জিনিস দিয়ে মদ বানানো হয় সেটা হালাল খেজুর দিয়ে মদ বানালে সেটা হালাল আঙ্গুর দিয়ে মদ বানালে সেটা হালাল তাহলে ইসলামী মদ হয়ে গেল ইসলামী সুদ হয়ে যাবে ইসলামী মদ হবে এইভাবে ইসলামাইজড করতে করতে প্রত্যেকটা জাহেলিয়াত মুসলমানদের ঘাড়ে সোয়ার হয়ে গেল রসুল সাল্লাম বলেন ওয়ালাম আল্লাহ পাক বলেন ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদু ওয়ান হাত্তা তাত্তাবিয়া মিল্লাত ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারাগণ তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ না করো রসুল্লাহ সাল্লাম বলেন আমার উন্মতের এক শ্রেণীর লোক ইহুদিন নাসারাদের পদাঙ্ক অনুসরণ করতে করতে করতে করতে এমনকি ইহুদি নাসারারা যদি তার মায়ের সাথে অপকর্মে লিপ্ত হয় এরাও সেই কাজে লিপ্ত হবে অন্য বর্ণনা আছে দাহালু জোহরা গব্বিন তারা যে সান্ডার গর্তে ঢুকে যায় এই মুসলিম জাতীয় সান্ডার গর্তে ঢুকে যাবে মুসলমানদের আদর্শ চ্যুতি এটাই হলো সবচেয়ে বড় সমস্যার কারণ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে অংশ নিলেন আর আবু জাহেলের ছিল এক হাজার আবু জাহেলের সোলজার এক হাজার আর তিনশো তেরো জন ছিল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সোলজার বিজয় কার হল তিনশো তেরো জনের বিজয় হয়ে গেল এক হাজার লোক কি হলো পরাস্ত হয়ে গেল আল্লাহ পাক বললেন কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতাম বিদিনিল্লাহ কত ছোট ছোট অল্প অল্প দল অধিকাংশ বড় দলের উপরে জয়যুক্ত হয়ে যায় আল্লাহর অর্ডারে ও কালিল উম্মিন ইবাদিয়া শাকুর আল্লাহ শুকুর গুজার বান্দা সংখ্যায় কম হয় ওয়াইন তোতের আমান পিল্লার দিয়ে দিল্লুকান সাবিল্লা আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে চলেন তাহলে আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে তিনশো তেরো জনের বিজয় হল এক হাজারের মোকাবেলায় যদি সেখানে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি হতো তাহলে আবু জাহেলের থাকতো এক হাজার ভোট আর আল্লাহ নবীর থাকতো তিনশো তেরো ভোট কে জয়যুক্ত হত সংখ্যা গরিষ্ঠ তো তারা কিন্তু তাদের সাজোয়া বহর তাদের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত তারা উঁট আর ঘোড়ায় সুসজ্জিত আর মুসলমানদের পদাতিক বাহিনী বেশি আর উঁট আর ঘোরসোয়ার সামান্য কিছু তিনশো তেরো জনের ভিতরে অধিকাংশ সাহাবির হাতে অস্ত্র নেই কাফের তলোয়ারের এগেনিস্ট সে খেজুরের ডাল নিয়ে ময়দানে নেমেছে সুবহান আল্লাহ আল্লাহ পাক বলে দিলেন ফাদরিবু ফাওকাল আনা ফদরিবু মিনহুম কুল্লা বানান ওদের ঘাড়ের উপরে একটা বাড়ি মারো আর ওদের জোরার মধ্যে একটা বাড়ি মারো খেজুরের ডাল দিয়ে এই জোরার মধ্যে মারে বাড়ি আর হাত থেকে অস্ত্র খোঁজে পড়ে যায় ওই অস্ত্র তুলি কুপানো শুরু করে এইভাবে তিনশো তেরো জন জয়যুক্ত লোক তাদের হাতে অস্ত্র সবার ছিল না তাদের ঘোরসুয়ার দুনিয়াবি সরঞ্জানাদি খুব কম ছিল কি ছিল তাদের কাছে তাদের কাছে ছিল ইমানের বল ইমানের বলে বলিয়ান হয়ে তারা যুদ্ধের ময়দানে জয়যুক্ত হয়েছে মুসলিম জাহানের খলিফা উমর এবং খাত্তাবের একটা আচরণ দেখে যে লাগাম টানতে দিয়েছে নিজে লাগাম টানছেন আর ঘোড়ার রাখালকে উঁটের রাখালকে উঁটের উপরে বসিয়ে দিয়েছে বসে বাবু তুমি একজন মানুষ তুমি সারা রাস্তা লাগাম টেনে নিয়ে যাবে আর আমি উঁটের উপর বসে যাবে এটা তো হতে পারে হতে পারে আমি খলিফা আমি এখন লাগাম টানি তুমি এখন উঁটের উপরে সোয়ার হও এই আদর্শিক একটি আচরণ দেখে বিনা যুদ্ধে বায়তুল মাকদেশ মুসলিমদের হাতে হস্তান্তর করল না নাসারাগণ আজকে আমাদের কি প্রয়োজন আজকে আমরা যারা কোরআন এবং সৈয়াদিসের কথা বলছি তারাই ইহুদিদের দালাল বলে গালি খাচ্ছে তাদেরকে ইহুদিদের দালাল বলা হচ্ছে ডাক্তার জাকের নায়েক বাংলার এয়ারপোর্টে আসলে বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসরে কোরআন ধর্ম ব্যাপারী ওয়াজের ব্যবসায়ী তিনি এয়ারপোর্ট ঘেরাও করবেন তার মরিদান নিয়ে ঘটনা দিলেন ফ্রান্সিস পোপ এসে ঘুরে গেল তার কিছু বলবার থাকলো মুসলমানদের সমস্যা তো ভিতরে মুসলমানদের সমস্যা তো আখলাখের মধ্যে মুসলমানদের সমস্যা তো আচরণের ভিতরে মুসলমানের সমস্যা তো মুসলমানদের নিজেদের আচরণের ভিতরে তাই তো ডাক্তার আল্লামা ইকবাল বলেছেন লাগি ইসঘার মেয়াগ ইসঘার কি চেরাগছে এ বাড়ির পুড়ে গেছে পুড়ে ধ্বংস হয়েছে এ বাড়ির কুপি লাগুনি লাগি ইসঘার মে আগ ইসঘার কি চেরাগছে এই বাড়ির কুপির আগুনে এই বাড়ির বাতির আগুনে বাড়ি ধ্বংস হয়েছে তাম বিশ্বের মুসলিম আজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কিভাবে সম্ভব আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে চার মাঝাব বিদ্যমান থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীতে চার তরিকা বিদ্যমান থাকবে ততদিন মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না পারবে না পারবে না কারণ চার মাঝাব চার ফরজ তো কি ফরজ মানবে না ঐক্যবদ্ধ হবে তাম বিশ্বের মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে কি করতে হবে আগে সর্বপ্রথম চার মাঝাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে সর্বপ্রথম চার তরিকাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে হুজুর সাহেব বলে দিচ্ছেন যে যারা জোরে আমিন বলেন ওই মসজিদে আসবেন না পরিষ্কার বলে দিস যারা জোরে আমিন বলবেন ওরা মসজিদে আসবেন না আবার যখন একটা ডেরা বেড়া দিয়ে মসজিদ বানাচ্ছে তখন সেটার আবার পেট্রোল দিয়ে পুরায়ও দিচ্ছে হুজুর সাহেবের উস্কানিতে সেটা আবার পুরানো হচ্ছে তা আপনার মসজিদে আপনি যেতে দিবেন না তোরা ডেরা বেড়া দিয়ে একটা কিছু করেছে করতে দেন আহলাদিস মসজিদ কেন হবে মুসলমানদের মধ্যে বিভক্তি কেন কি বলতে হবে মুসলিম মসজিদ বলতে মুসলিম মসজিদই তো বলবো আমরা হ্যাঁ আবু আইব আনসারি রাজি আল্লাহ মুসলিমই তো ছিলেন আবু আইব আনসারি নাকি আবু আইব মুসলিম আবু তালহা আনসারি না আবু তালহা মুসলিম হাতে বিনা বিবালতা বদরি বাদরি নাকি হাতে বিনা বিবালতা মুসলিম খলিফা আবু বকর নাকি মুসলিম আবু বকর খোলাফা এ রাশেদা না মুসলিমানে রাশেদা আশারায় মুবাসারা সুবাহ আল্লাহ আকবর অনেক জিনিস বুঝি না বুঝার চেষ্টাও করি বন্ধুগণ নবী সাল্লাহ সাল্লাম তাই ভবিষ্যৎবাণী জানিয়ে গেলেন আমার উম্মতের একদল লোক আসাদের পদাঙ্ক অনুসরণ করতে করতে করতে করতে তাদের দলভুক্ত হয়ে যাবে তারা যদি সান্ডার গর্তে ঢুকে যায় এরাও সান্ডার গর্তে ঢুকবে তারা যদি নিজের মায়ের সাথে অপকর্মে লিপ্ত হয় তারাও সেই মায়ের সাথেই অপকর্মে লিপ্ত হবে কুরান এবং হাদিসের অপব্যাখ্যার ক্ষেত্রে ভুরি ভুরি প্রমাণ যেটা জুমার খোদবার সামান্য পরিসরে বিস্তারিত ব্যক্ত করা সম্ভব নয় ইউদিনাসারাগণ ঐক্যবদ্ধ হয়ে তাম পৃথিবীর মুসলিমদের বিরুদ্ধে অঘোষিত ক্রুশের চালু করেছে তাম বিশ্বের মুসলিমকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালাতে হবে কিন্তু সেটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হল কোরআন এবং সৈয়াদিস কোরআন এবং সৈয়াদিসের প্ল্যাটফর্ম ছাড়া এ জাতির নাজাত নাই আকুলু কৌলি হাজা আস্তাফিরুল্লাহ আলী ওয়ালাকুম وللسائر المسلمين فاستغفروه من كل ذنب واتوب اليه انه هو الغفور الرحيم